বিন সৈনিকেরা ওটির জেগে ফের নীরবে আর শৈবী তো আঘাত ফিরের তোরা আঘাত কা ফিরে লাদেনের সৈনিকেরা ওটির জেগে ফের নীরবে আর শৈবী কত আঘাত ফিরের তোরা আঘাত ফিরের সন্ত্রাসী সে নাই তো মোটেও খাটি মুজাহিদ তার চিন্তায় আমেরিকার হারাম হলো নিদ সন্ত্রাসী সে নাই তো মোটেও খাটি মুজাহিদ তার চিন্তায় আমেরিকার হারাম হলো নিদ আজ বিশ্বব্যাপী উঠছে ধনী বিজয় ইসলামের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিল্লাদেনের সৈনিকেরা রে জেগে ফের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের সন্ত্রাসী ওই আমেরিকার নাই রে ক্ষমায়ার একটি দুটি নয় রে আঘাত হানো বারে বার সন্ত্রাসী ওই আমেরিকার নাই রে ক্ষমায়ার একটি দুটি নয় রে আঘাত হানো বারে বার উচিত শিক্ষা দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে সাদা চামড়াদের নীরবে আর শৈবী আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিল্লাদেনের সৈনিকেরা ওঠের জেগে ফের নীরবে আর শৈবী আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের কত জীবন নিবি তোরা বল রে দস্যু বল কখন দেখবি তোদের সবই হইবে রে বিকল কত জীবন নিবি তোরা বল রে দস্যু বল কখন দেখবি তোদের সবই হইবে রে বিকল হিসাব করে দেখনি তোরা হিসাব করে দেখনি তোরা শক্তি মুসলিমের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিল্লাদেনের সৈনিকেরা ওঠে জেগে ফের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের মুসলিম পারে জীবন দিতে দিনেরও লাগি থাকতে সময় যা পালিয়ে জীবন নিয়ে ভাগি মুসলিম পারে জীবন দিতে দিনেরও লাগি থাকতে সময় যা পালিয়ে জানটা নিয়ে ভাগি নইলে বরণ করতে হবে নইলে বরণ করতে হবে ভাগ্য নমরুদের নীরবে আর শৈবী আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিল্লাদেনের সৈনিকেরা ওঠরে জেগে ফের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিশ্ব মুসলিম এক হয়ে আজ নতুন শপথ নাও আঘাত করো মার্কিনীদের যে যেখানে পাও বিশ্ব মুসলিম এক হয়ে আজ নতুন শপথ নাও আঘাত করো মার্কিনীদের যে যেখানে পাও বিশ্ব থেকে মুছে ফেলো বিশ্ব থেকে মুছে ফেলো নিশানা ওদের নীরবে আর শৈবিক তো আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিন সৈনিকেরা অতিরে জেগে ফের নীরবে আর শৈবিকত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের তোদের আছে ইমানি বল বুকে কুরান ধরা ওদের নাই রে কোনো কিছু শুধু অস্ত্র ছাড়া তোদের আছে ইমানি বল বুকে কুরান ধরা ওদের নাই রে কোনো কিছু শুধু অস্ত্র ছাড়া সকল শক্তির আধার যিনি সকল শক্তির আধার যিনি আল্লাহ আছে তোদের নীরবে আর সৈনিক তো আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিল্লাদেনের সৈনিকেরা ওঠে জেগে ফের নীরবে আর শৈবী তো আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের মরলে তোদের জান্নাত আছে ওদের নাই রে কিছু তাই তো ওরা হতাশ হয়ে হটবে দেখিস পিছু মরলে তোদের জান্নাত আছে ওদের নাই রে কিছু তাই তো ওরা হতাশ হয়ে হটবে দেখিস পিছু কলিজা কাপে ওদের আওয়াজ কলিজা কাপে ওদের আওয়াজ শুনে তাকবীরের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের বিল্লাদেনের সৈনিক কারা ওঠরে জেগে ফের নীরবে আর শৈবী কত আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের তোরা আঘাত কাফিরের